ঝিক ঝিক ঝিক চলছে ছুটি জীবন নামের গাড়ি ও সে অচিনপুরের গাড়ি ঝিক ঝিক ঝিক ঝিক চলছে ছুটি জীবন নামের গাড়ি ও সে অচিনপুরের গাড়ি চোখ ধাঁধানো রঙিন নেশায় সাজানো এই গাড়ি ও সে জীবন নামের গাড়ি ঝিক ঝিক ঝিক ঝিক চলতে ছুটে জীবন নামের গাড়ি ও সে আচিনপুরের গাড়ি পাত যে কোথায় সে সবে ভাই কেউ তো জানে না পথের শেষে কি আছে কেউ খবর রাখে না পথ যে কোথায় সে সবে ভাই কেউ তো জানে না পথের শেষে কি আছে কেউ খবর রাখে না দমের গাড়ি কালে বালে ভুবনপুরের মাঠে চলে টানলে শিকল থমকে যাই রে জীবন নামের গাড়ি ও সে অচিনপুরের গাড়ি ঝিক ঝিক ঝিক ঝিক চলতে ছুটে জীবন নামের গাড়ি সে আছেন পুরের গাড়ি পথের ধারের স্টেশনে কত রকম যাত্রী যে আসছে বা কেউ যাচ্ছে ফিরে পাহারাতে সন্ত্রী যে কখন গাড়ি বিকল হবে কেউ তা জানে না সময় মেপে কেউ কখনো বলতে পারে না কখন গাড়ি বিকল হবে কেউ তা জানে না সময় মেপে কেউ কখনো বলতে পারে না রংটা বাসাই গোলক ধাদা সবাই যেন বিতে বাধা গড় সাহেবের হুইসেলেতে চলছে থামছে গাড়ি এই জীবন নামের গাড়ি ঝিক ঝিক ঝিক ঝিক চলতে ছুটে জীবন নামের গাড়ি ও সে অচিন পুরের গাড়ি চোখ ধাঁধানো রঙিন নেশায় সাজানো এই গাড়ি ও সে অচিন পুরের গাড়ি ঝিক ঝিক ঝিক ঝিক চলছে ছুটে জীবন নামের গাড়ি ও সে অচিন পুরের গাড়ি ঝিক ঝিক ঝিক ঝিক চলতে ছুটে জীবন নামের গাড়ি বসে আছেন পুরের গাড়ি ঝিক ঝিক ঝিক ঝিক চলতে ছুটে জীবন নামের গাড়ি বসে আছেন পুরের গাড়ি